ওগো নবী সাল্লিয়ালা করি কামনা মন যেতে চাই দূর মদিনায় বাধা মাদিনা ওগো নবী সাল্লিয়ালা করি কামনা মন যেতে চাই দূর মদিনায় বাধা মাদিনা ওগো নবী সাল্লিয়ালা করি কামনা মন যেতে চাই দুর্মদিনায় বাধা মানে না তুমি কমলিওয়ালা তুমি সল্লিয়ালা তুমি কমলিওয়ালা তুমি সাল্লিয়ালা পুরাও মনির বাসনা মনির কামনা ওগো নবী সাল্লিয়ালা করি কামনা মন যেতে চাই দুর্মদিনায় বাধা মানে না ওগো নবী সাল্লিয়ালা করি কামনা মন যেতে চাই দুর্মদিনায় বাধা মানে না কত আশিক যায় ছুটে যায় রহে মদিনা মুনি বড় আশা ছিল যাওয়া হলো না কত আশিক যায় ছুটে যায় রহে মদিনা মুনি বড় আশা ছিল যাওয়া হলো না তুমি প্রাণের রবি তুমি ধ্যানের ছবি তুমি প্রাণের রবি তুমি ধ্যানের ছবি তুমি আমার ভাবনা আমার সাধনা ওগো নবী করি কামনা মন যেতে চাই দুর্মদিনায় বাধা মানে না ওগো নবী সাল্লিয়ালা করি কামনা মন যেতে চাই দূর মদিনায় বাধা মানে না তুমি কামলিওয়ালা তুমি সাল্লি আলা তুমি কমলিওয়ালা তুমি সাল্লি আলা পুরো মনের কামনা মনের বাসনা ওগো নবী সাল্লি আলা করি কামনা মন যেতে চাই দূর মদিনায় বাধা না ওগো নবী সাল্লি আলা করি কামনা মন যেতে চাই দূর মদিনায় বাধা মানে না পাখি হলে উড়ে যেতাম তব আগিনা সালাম দিয়ে মনে পেতাম বড়ই সান্ত্বনা পাখি হলে উড়ে যেতাম তব আগিনা সালাম দিয়ে মনে পেতাম বড়ই সান্ত্বনা বসে ভাবি নিরালা আমার মনির জ্বালা বসে ভাবি নিরালা আমার মনের জানা তুমি কেন বোঝো না কেন শোনো না ওগো নবী সাল্লি আলা করি কামনা মন যেতে চাই ধর্ম দিনায় বাধা মানে না ওগো নবী সাল্লি আলা করি কামনা মন যেতে চাই ধর্ম দিনায় বাধা মানে না তুমি কমলিওয়ালা তুমি সল্লিহ আলা তুমি কমলিওয়ালা তুমি সল্লিহ আলা তোরা মনের বাসনা মনের কামনা ওগো নবী সাল্লিয়ালা করি কামনা মন চাই দূর মদিনায় বাধা মানে না ওগো নবী সাল্লিয়ালা করি কামনা মন চাই দূর মদিনায় বাধা মানে না ওগো নবী সাল্লিয়ালা করি কামনা মন চাই দূর মদিনায় বাধা মানে না ওগো নবী সাল্লিয়ানা করি কামনা মন যেতে চায় দুর্মদিনায় বাধা মানে না প্রিয় শ্রোতা আপনারা শুনছিলেন দেশের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন রংধনুর প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মাইনুদ্দিন ওয়াদুদের দিক নির্দেশনায় শিল্পী শাউন আহমদ শাফির সঙ্গীত পরিচালনায় কারি বাশার মাহমুদের কথা সুর ও কণ্ঠে রংধনুর সপ্তম পরিবেশনা বিনোদন বিনোদন বিনোদন